জন্য আল্লাহ তালা যেসব ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খুশি হলে এইটা ঈদ মানে খুশি আজহা কুরবারিকে বলা হয় আল্লাহর জন্য কোরবানি করো আর আন্তরিকভাবে খুশি প্রকাশ করো এজন্য আজকের দিনের যে সুন্নত মুস্তাহাব কাজ আছে এই কাজের মধ্যে একটা হল খুশি প্রকাশ করা আল্লাহ খুশি করতে বলেছেন নিজেকে আমাদেরকে খেতে বলেছেন আত্মীয় স্বজন গরিব মিসকিন তাদেরকে খাওয়াইতে বলেছেন দান খায়রাত করতে বলেছেন এই জন্য আমাদের দায়িত্ব আজকে আল্লাহর এই নেয়ামতের উপরে খুশি প্রকাশ করা কোন অবস্থায় এটাকে একটা চাপ মনে না করা এটা প্রেশানি মনে না করা অনেকে না বুঝে প্রেশানি মনে করে যে একটা ঈদ যাইতে বললো না আবার আর একটা ঈদ কোথায় এত টাকা পয়সা পাওয়া যায় তারা মনে করে সব নতুন লাগবে পরিবারের সকলের জন্য নতুন কাপড় লাগবে এমনকি ঘরের ফার্নিচারও বদলাইতে হবে এইগুলো খামাখা ফার্নিচার বদলানোর তো কোনো আদেশ নেই আর ফার্নিচার কোনো জরুরি জিনিসও না তা আমাদের যুগের লোকেরা আবিষ্কার করছে ফুটানি দেখানোর জন্য তো কোনো জরুরি কিছু না এইগুলো করতে যায় মানুষ প্রেশানের মধ্যে পড়ে আর ঈদকে চাপ মনে করে তো এটা কাউকে কিছু বলল না কিন্তু মনের ভিতরে চাপ মনে করলো এটা তো খুব খারাপ যেখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন খুশি হও আমার নিয়ামত শুক্রিয়া আদায় করো বেশি বেশি তাকবির পড়ো এই তেরো তারিখ পর্যন্ত তাকবির চালাইতে হবে এই খুশির শুক্রিয়া ঈদ একটা খুশি এই খুশির একটা শুক্রিয়া হল তাকবির এই তাকবির তেরো তারিখ আসর পর্যন্ত চলবে এই অবস্থায় আল্লাহ না করুক যদি কেউ মনে মনে অসন্তুষ্ট হয় এটা তো একটা আল্লাহর সাথে মোকাবেলা করার মতো একটা অবস্থা যেটা তার ইমানকে কমজোর করে দিবে এই জন্য আমরা পরিবারের সকলকে সহি এলেম শিক্ষা দেই হাদিসে কি আছে ঈদ উপলক্ষে ফার্নিচার বদলাতে আছে যেখানে কাপড় চোপড়ের কথা নেই লেবাস সম্পর্কে যত হাদিস আট দশটা হাদিস আছে সব লেবাসে তোমার যে কটা সেট আছে এর মধ্যে যেটা ভালো এটা পরে আসো নতুন তো নেই আমরা নিজের পক্ষ থেকে এক এক শর্ত জুড়ে দিয়ে পরেশান হইলাম আর আল্লাহর উপরে মনক্ষণ হয়ে ইমান নষ্ট করলাম ইমানকে কমজোর করলাম এটা কোনো মমিনের সার না এই জন্য এল শিক্ষা করা এল শিক্ষা করা ফরজ করা হয়েছে তা নাহলে মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে বা মনে মনে এমন একটা ধারণা পোষণ করে যেটা ইমানের সাথে সংঘর্ষ করে তার ইমানকে বিপদগ্রস্ত করে দেয় যে কোনো কথা যে কোনো ধ্যান ধারণা আল্লাহর কোনো সিদ্ধান্তের বাইরে যায় তো এর দ্বারা ইমান নষ্ট হইতে পারে অথবা ইমান ক্ষতিগ্রস্ত হইতে পারে আমাদেরকে আল্লাহর বিধানে ফিরে আসতে হবে ওর উপরে খুশি থাকতে হবে কিতাবে এমন ঘটনা পাওয়া যায় যে বাইতুল্লাহ শরীফের ইমাম ছিল একটা বিষয় তার দিলের মধ্যে একটু খটকা ছিল যে খ্রিস্টান ধর্মে বিবির সঙ্গ লাভ করলে গোসল করা লাগে না এটা ওই ধর্মের মূল বিধান না ওই ধর্ম তো তারা বিগড়াই ফেলছে বিগড়াই ইসলাম তো বানাই দিচ্ছে সেন্ট পল নামে এক ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এই ধর্মটাকেই উল্টাই দিছে সে উল্টানো ধর্মের বিধান হলো গোসল খরচ হবে না এই বিচারে দিলে এই কথাটা ছিল যে এই জিনিসটা খ্রিস্টান ধর্মে সহজ আমাদের ধর্মে কঠিন কিন্তু পরিণাম কি হয়েছে পরিণাম এই হয়েছে তার মৃত্যুর পরে জান্নাতুল মোয়াল্লাতে দাফন করা হয়েছে একটা আজীব ঘটনা উল্লম্বা থানবের রহমতুল্লাহ ঘটনা লিখছেন পরবর্তীকালে ওই কবর যখন খোলা হয়েছে আরব দেশে এই নিয়ম কবর আগের থেকে তৈরি করে রাখছে ওর একটা লাশ দেয় নির্দিষ্ট সময়ের পরে ওখানে আর একটা লাশ দেয় ওই আগেরটা শেষ হয়ে যায় দু একার হাড্ডি গুড্ডি থাকে সাইড করে দেয় এলে সেখানে নিয়ম আমার দেশে বারবার কবর খোদে মানে এই খোদার সিস্টেম নেই উপর দিয়ে সেলাব দেওয়া থাকে ওই সেলাব উঠাইলে কবর খুলে গেল সেলাব যখন খুলছে সেখানে মহিলার লাশ তা আজীব এই মহিলাকে এক লোক চিনল বলে তো লন্ডনের একটা মেয়ে আমি যখন সেখানে ছিলাম খ্রিস্টান মেয়ে ছিল আমার কাছে পড়ত আমার কাছে পড়াশোনা করতো স্কুলের বই আর কিন্তু ফাঁক দিয়ে সে বারবার প্রশ্ন করত ইসলাম সম্পর্কে ইসলাম কি ইসলাম কি শিক্ষা দেয় এটা বোঝা যায় পরবর্তীকালে এই মেয়েটা ইসলাম গ্রহণ করছে এবং তার মৃত্যু হয়ে গেছে তার লাশ এখানে তো ইমাম সাহেব লাশ কোথায় গেল এই ঘটনা যখন জানাজানি হয়ে গেল সেখানে এই খবর গেল সেখানে তাল্লাশি চালানো হলো দেখা যায় ওই মহিলার কবরজন খোদা হলো ওখানে ইমাম সাহেবের লাশ আছে মক্কার জান্নাতুল মোয়াল্লার লাশ এখানে গেল কেমনে সেখানে লাশ এখানে কিভাবে আসলো কঠিন জিনিস এদের দিলে সামান্য আপত্তি ছিল এই ব্যাপারে খ্রিস্টান ধর্মেরটা ভালো এইটা তাকে কোথায় নিয়ে গেছে এই ঘটনার দ্বারা ওনারা লিখছেন যতদূর বোঝা যায় এই ঘটনা তাকে ইমানের উপর থাকতে দেয় নাই এই জন্য কোনো ব্যাপারে ইসলামের বাইরে অন্য কোন মতবাদকে কোন ধর্মকে সমর্থন করার কোন সুযোগ নেই আরাফার দিন যে আয়াত নাজেল হল আল্লাহ রসুলের মৃত্যুর তিন মাস আগে বিদায় হজ করলেন এই বিদায় হজে যে আয়াত নাজেল হল আল্লাহ আকমাল তুলাকুম দিনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আকমান্ত লাকুম দিন আকুম ও আত্মন্ত আলাইকুম নেমাতি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার পরিপূর্ণ নিয়ামত ইসলামের মাধ্যমে তোমাদেরকে দান করলাম এবং এই দিন ইসলামের উপরে আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম দেখো এই দিনকে মানবা আমি তারপর রাজি হয়ে গেছি আল্লাহর সন্তুষ্টি এই দিন ইসলামের মধ্যে এর বাইরে অন্য কোনো ধর্ম যে মানবে অন্য কোনো ধর্মকে যে পছন্দ করবে তার জন্য ইমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যায় এই জন্য জেনে রাখতে হবে জেনে রাখতে হবে যে আমাদেরকে আমল যতটুক হোক কারো আমলে কমই থাকতে পারে বিশ্বাসটা সল্লাহ সহি রাখতে হবে কারণ আমলের ত্রুটির কারণে মানুষের ইমান যায় না ইমান নষ্ট হয় না সে গুণাগার হল ফাসেক মমিন কিন্তু বিশ্বাসের ত্রুটির কারণে এই যে মন মানসিকতা এর কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে গেলে আমল যত থাকুক কোন আমল কোন কাজে আসে না কোন আমল কোন কাজে আসে না ইমান ঠিক রাখতে হবে এই জন্য বারবার আমি বলে থাকি যে এলএম শিখতে হবে এলএম শিখলে দিলের মধ্যে আল্লাহর ভয় আসে আল্লাহর ভয় যখন আসে তো সে ইসলাম অনুযায়ী চলে সে কামিয়াব যে ব্যক্তি ইসলাম অনুযায়ী চলতেছে না ইসলামের ব্যাপারে তার আপত্তি আছে মোহাম্মদ নাম রাখতে শরম পায় টুপি দাঁড়িতে শরম পায় ইসলাম মানতে কষ্ট হয়েছে দলিল তার দিলের মধ্যে আল্লাহর ভয় নেই যদি সে আলেম হয়ে থাকে সে আলেম হয় নাই ওলামায় সু বলা হবে সহি আলেম আর অন্তরে আল্লাহর ভয় এটা একদম জরুরি এলেম আর আল্লাহর ভয় একসাথে গাথা এলেম আছে আল্লাহর ভয় নেই ওই এলেমটা বেকার এটা জবানের একটা চাপাবাজি এটাকে এলেম বলা হবে এই জন্য এলেম শিখতে হবে আল্লাহ আল্লাহদের সহবতের মাধ্যমে আল্লাহর ভয় হাসিল করতে হবে এবং আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর শরীয়ত অনুযায়ী হইতে হবে সেটা আল্লাহ চাইছেন আজকে খুশি পালন করো খুশি হয়ে তৌফিক থাকলে কোরবানি করো নিজে খাও অন্যকে খাওয়াও সেখানে এটাকে চাপ মনে করা গলত তরিকায় খুশি এটাও চলবে না কারণ ওখানে আয়াত আসছে لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমরা যে কোরবানি করো তোমরা যে কোরবানি করো তোমাদের কোরবানির গরু যে গরু বা অন্য জানোয়ার আছে এর রক্ত এর গোস্ত এটা আল্লাহর কাছে পৌঁছে না কি পোষে তোমাদের দিলের তাকোয়া তোমাদের দিলের যে তাকোয়া আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত তবে হালাল টাকা দিয়ে আল্লাহ খুশি পালন করতে বলেছেন এই নিয়ে তো আপনি করেন এটা তাকোয়া হয়ে গেল হালাল মাল দিয়ে আল্লাহ খুশি পালন করতে বলেছেন তাই করতেছি আল্লাহর হুকুম মতো হলো নবীজির তরিকা মতো হলো এটা তাকোয়া এটা বসবে এটা বসবে এবং জবাই করার পরে এই জানোয়ারের রক্ত এই পশুর রক্ত জমিনে পড়ার আগে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে রক্ত এখনো জমিনে পড়ে নাই আল্লাহর দরবারে গৃহীত হয়ে গেছে কবুল হয়ে গেছে এবং এই তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কোরবানি করা যায় হাদিস আছে এই তিন দিনে কুরবানি করে বান্দায় আল্লাহকে যতটুকু খুশি করতে পারে অন্য কোন আমলের দ্বারা এটা সম্ভবপর না এই তিন দিনে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি সর্বোচ্চ সন্তুষ্টি এই পশু কোরবানি করার মধ্যে বকরি হইতে পারে ভেড়া হইতে পারে দুম্বা হইতে পারে এটা হলো ছোট জানোয়ার এগুলোর বয়স হইতে হয় এক বছর আর গরু মহিষ দুই বছর আর উট পাঁচ বছর উট জবাই করার নিয়ম নাই তার নিয়ম হল নাহার করা সুরি ছুরি গলার ভিতরে মেরে দেয় এখানে দিলে কল কল করে রক্ত পড়ে আর সামনের বাম পাওটা বেঁধে দেয় হাঁটু ভাজ করে সামনের বাম পাওটা বেঁধে দেয় দিলে উঠটা যখন দুর্বল হয়ে যায় বাম পাশে পড়ে দেয় উটের ব্যাপারে এই হুকুম এই লোক কোরবানির জানোয়ার হরিণ দিয়ে কোনো কোরবানি চলবে না আবার মুরগি দিয়েও কি হবে না বলো যে হুজুর এই মুরগি তো একটা ছোট ছাগলের মতো আজকাল একরকম মুরগি বেরোয়েছে এর যে গোস্ত ছাগলের সমান গোস্ত গোস্তকে ক্যালকুলেশন করে গোস্ত তো এক সমান তাহলে হবে না কেন হবে না শরিয়াতে যেটা ইজাজত দেয় নাই সেটা আপনার আমার যুক্তি দিয়ে শরিয়ত হবে না যুক্তির নাম শরিয়ত না আল্লাহর বিধানের নাম শরিয়াত আল্লাহর বিধানের নাম শরিয়াত জঙ্গলে গাই পাওয়া যায় এই গরুর মতো এটাতেও কোরবানি হবে না গৃহপালিত লাগবে তো যাই হোক আমি বলতেছিলাম আজকে দিন খুশি হওয়ার দিন আমরা জায়জ ভাবে খুশি হব হালাল মাল দিয়ে কোরবানি করব নিজে খাইব অন্যকে খেলাইব প্রত্যেকটা কাজে শরীয়ত যেটা বলছে ওটা তো থাকবো আমরা নাই উল্টার দিকে তো শরীয়তে মেয়েদেরকে পর্দা করতে বলছে সিকিউরিটির ব্যবস্থা করছে কেন এরা খুব মূল্যবান জিনিস এদের পেটে নবীর রসুল্লাহ দুনিয়াতে আসছে মূল্যবান হওয়ার কারণে সিকিউরিটির ব্যবস্থা করছে আমরা এটাকে তাদের স্বাধীনতার বিরুদ্ধে মনে করতেছি ইমান কোথায় থাকবে আমরা এটাকে মহিলাদের স্বাধীনতার বিরুদ্ধে মনে করতেছি মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি দিয়ে আমরা রাস্তা নামাই দিচ্ছি রাস্তা নামাই দিলাম পুরুষের জন্য লবণীয় জিনিস রাস্তায় নামাই দিলে কি বলে ইপটিজিং এটা হবেই হবেই এখন আর তাদেরকে জেলে দেওয়া হয়েছে সব কি আবার বুঝি আসে না আল্লাহ সিকিউরিটি মানা হলো না এখন অ্যাক্সিডেন্ট হবেই আপনি আম ছিলে খোলা রাখছেন কাঁঠালটারে খোলা রাখছেন তো এখানে সব মাসি চলে আসবে মাসিদের জন্য আপনার ওই ছিলাম ভাঙ্গা কাঁঠাল খুব লোভনীয় সব দলে দলে এসে পড়বে আপনার দায়িত্ব তাড়াতাড়ি ঢেকে দেন শিলামগুলো আটটা প্লেট দিয়ে কি করেন ডিশের উপরে আটটা প্লেট দেন ডেকে দেন আপনি ঢাকার ব্যবস্থা করলেন না আপনি এই মাছি মারার জন্য কামান দাগাইলেন কটা মাছি মারবেন মাছি মারার জন্য কামান দাগানো এটা ঠিক না এটা ঢেকে দেন কটাই ইফটিজিং আপনি বন্ধ করবেন এই জন্য আল্লাহর বিধানে ফিরে আসতে হবে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর বিধানে ফিরে না আসলে কোনোদিনও কামিয়াব হওয়া যাবে না এবং এটা আল্লাহর ইমানের কথা বলেছে ইমানের জন্য ঝুঁকিপূর্ণ আল্লাহ কাছে এর মধ্যে মেয়েদের কামিয়াবি আর আমরা করছি যেটা মেয়েদের স্বাধীনতার বিরুদ্ধে আল্লাহ সাথে কি আল্লাহ থেকে বেশি দরদি হয়ে গেলাম আল্লাহ থেকে বেশি খায়ের খা হয়ে গেল মেয়েদের জন্য নাউজুবিল্লাহ যাই হোক আমাদের উদ্দেশ্য হলো এই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রসুলের বিধান কি তরিকা কি ওইটাতে ফিরে আসলে কামিয়াবি আসলে হবে তো আজকে ঈদুল আজহা আজকে সুন্দর তরিকা আমি গত জমাতে বয়ান করে দিয়েছিলাম যে গোসল করে উত্তম লিবাস পরিধান করে আতর ব্যবহার করে তাকবীর পড়তে পড়তে আওয়াজ করে তাকবীর পড়তে পড়তে পায়ে হেঁটে যারা কাছে কাছে আছে পায়ে হেঁটে ঈদের নামাজে আসতে হয় ঈদের নামাজ আসার পরে প্রথম ঈদের নামাজ হবে এই ঈদের নামাজে কোনো আদানও নেই একামতও নেই এটা আল্লাহ পরীক্ষামূলক আজান একামত থাকে নাই সারা বছর আজান হয় আজকে হবে না দেখি কয়জনে জামাত পাওয়ার কয়জনে ফেল করো পরীক্ষা নিচ্ছে কোনো আদানও নেই একামতও নেই ডাকা ডাকিও নেই আমাদের ডাকা ডাকি করে না মাইক দিয়ে এটা হাদিসে নিষেধ করা হয়েছে লাজানা ওলা একামাতা ওলা নেদা ওলা সাই ডাকা ডাকি নেই কিচ্ছু নেই হ্যাঁ কোন এক সময় সময়টা জানাই দিছে না ভিন্ন কথা কিন্তু এই যে ঈদ শুরু হওয়া পর্যন্ত মাইকিং করতেই থাকে এই কটা ঈদ হবে এই হবে সেই হবে না হাদিসের বিরুদ্ধে কাজ এগুলো হাদিসের উল্টা তো দুই রেখাত নামাজ হবে প্রথম রাখা তো শুরুতে ছটা তাকবির আছে দ্বিতীয় রাখা তো ছয়টা তাকবির আছে রুকুর আগে দ্বিতীয় রাখাতে রুকুর আগে এবারে দুই রাখাত নামাজ হবে সালাম পেরানোর সাথে সাথে তাকবির দিব একবার প্রত্যেক ফরজ নামাজ ওখানে দিতে হবে একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার বলতে হবে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত হবে এটাই মূলত মোনাজাত যেটা নাকি কবুল হওয়ার গ্যারান্টি আছে যে নামাজের পরে এরপরে দুটা খুদ্া হবে খুদ্া শোনা আজীব খুদ্া শুরুতে শেষে তাকবির আসবে আপনারা তখন চুপ থাকবেন আপনাদের তাকবির দেওয়ার দরকার নেই রসুল সাল্লামের নাম আসবে তখন আপনার মুখে তাকবির দূরত পড়বেন না অন্তরে পড়তে পারেন মুখে পড়া নিষেধ দুই খুদ্া হয়ে গেল ঈদের সকল কাজ শেষ দুই খুদ্বার পরে আর কোনো কাজ নেই আপনার যায় তখন কাজ কোরবানি করতে পারেন ঈদের নামাজ আর আগে কোরবানি করলে ওটা কিন্তু বাতিল হয়ে যায় ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে এটা হবে না তবে এতটুকু সুযোগ আছে ওই এলাকার কোন এক জায়গায় যদি ঈদ হয়ে যায় আপনি তো পরে পড়তেছেন কিন্তু ওই আশেপাশে কোন এক জায়গায় ঈদ হয়ে গেছে ওটা পরে করলেন তাহলেও হবে তাহলে আপনার কোরবানি কিন্তু কোন জায়গায় ঈদ হয় নাই আপনি কোরবানি করে ফেলছেন খাওয়ার কষ্ট হয়েছে খাওয়ার কষ্ট হয়েছে এটা এই ঈদের সময় মুরগি যদি কেউ খাওয়ার জন্য জবাই করে এটা নিষেধ না কিন্তু মুরগিরে কুরবানি নিয়ে এসে জবাই করে এটা নিষেধ কত ফোন আমার আছে শুধু ঈদের সময় নাকি মুরগি জবাই করা নিষেধ না মুরগি জবাই করা নিষেধ না খাওয়ার জন্য করেন অনেকে অ্যালার্জির জন্য গরু খাইতে পারে না খাওয়ার জন্য করেন কিন্তু আপনি এদিকে কোরবানি নিয়ে করবেন না তাহলে গোনা হবে তো দুই খুদবার পরে আর কোনো কাজ নেই যদি কেউ থাকে আমরা কিছু দোয়া কালাম পড়ি অনেক সময় পড়ে আমাদের যারা মুর্দা অনেকেরই বাপ মা চলে গেছে তাদের জন্য দোয়া করে দেওয়া হয় ওদের যাতে খুশি হয় তাদের রুখে খুশি করার জন্য এটা ভিন্ন জিনিস তা ঈদের কিছু না কেউ পারলে করবেন তা নাহলে দুই খুদবার পরে কাজ শেষ খুদবার পরে যে বাড়িতে ফিরবেন চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে ফেরা অন্য রাস্তা থাকে যদি থাকে ওই রাস্তা দিয়ে দেখবেন হাদিস আছে আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে আসতেন ওই রাস্তা দিয়ে ঘরে ফিরতেন না আর এক রাস্তা দিয়ে ফিরতেন এবং বলা হয়েছিল কোরবানি গোষ্ঠকে তিন ভাগ করবেন ফরজ অজেব না মুস্তাহাব উত্তম এক ভাগ আপনি রাখবেন এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ নিজে হাতে গরিবদেরকে দিবেন অনেকরা সমাজে দেয় সমাজের পক্ষতে ভাগ করে তো না যায় না কিন্তু উত্তম না উত্তম হল শরিয়ার যেটাকে ইনফেরাদি রাখছে ওটা ইনফেরাদি রাখতে হবে তো কোরবানির ব্যাপারটা শরিয়াতে ইনফেরাদি রাখছে আপনারটা আপনি নিজে হাতে করবেন তখন না খুশি লাগবে সমাজে দিলেন তারা দিবে তা আপনার কি খুশি হলো সমাজে দিলে এই ইনফিরাদিটা হয়ে যায় ইনফিরাদিটা কি হয়ে যায় কারণ ইশাকের নামাজ নামাজ করে পড়লেন আপনি এই জন্য যদিও জায়েজ আছে উত্তম আপনারটা আপনি নিজ হাতে করেন আর চামড়া যদি আপনি এটাকে পাকা করে নিজে ব্যবহার করেন জায়েজ আছে চামড়া চামড়া রেখে কোন ধনীকে হাতিয়া দেন জায়গ আছে কিন্তু যখনই আপনি বিক্রি করবেন বিক্রি করা তো এমনি মাকরু তাহলে কেউ বিক্রি করে তো এটা তখন সৎকা করা অজীব হয়ে যায় তো আমাদের আবেদন থাকবে কিন্তু আমরা বিক্রি করা মাকরু আবার আপনি বেচতে গেলে দামও বেশি পাবেন না এই জন্য আমাদের আবেদন থাকবে আমাদের এই এখানে এই লীলা বোর্ডিং আছে অনেক ছেলে পেলে পড়ে এদের সারা বছরের খানা পেনা মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা করা হয় এই আশেপাশে যারা আছেন তারা মেহরবানি করে বিক্রি না করে পুরা চামড়াটা এই মাদ্রাসার জন্য দিয়ে দিবেন অনেকে দাবি করে আমার গরিব আত্মীয় স্বজন রয়েছে পকেটটি কিছু দেন ঈদের সময় পকেটটি কিছু দেওয়া এটা একটা মুস্তাহাব ওনাদের দেন চামড়াতে না দিয়ে আর একান্ত চামড়াতে দিতে চাইলে বলেন হুজুর আমার দুশো টাকা ফেরত দেন বেচবেন না বলবেন চামড়া নিয়ে যান আমার দুশো টাকা ফেরত দেন এটা আমি গরিব আবার দিব এই করে কাজে আপনাদের কাছে আবেদন থাকলো যে আপনারা এই মাদ্রাসা লীলা বোর্ডিং এ এটা পুরো চামড়াই দিয়ে দেওয়ার জন্য ফিকির করবেন কারো একান্ত জরুরত হলে দু চারশো টাকা চাই নেবেন চামড়া বেচবেন না এই আবেদন থাকলো সর্বশেষ আমি নামাজের নিয়ম বলে দিচ্ছি দিয়ে নামাজ দাঁড়াই দেবেন নামাজের নিয়মে এখানে আগে বলছে কোনো একামত হবে না কাতার সোজা করে প্রথম যে তাকবিরটা আমি দিব তখন আমার নিয়ত করবেন ঈদ উল আজহার দুই রেখাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে একতেদা করিয়া পড়িতেছি ছয় তকবির এটা বলার জিনিস না এটা দেওয়ার জিনিস কিবলামুখী বলার জিনিস না কেবলামুখী হওয়ার জিনিস জিনিসটা বুঝতে হবে নিয়তের মধ্যে আরবি নিয়তগুলোতে আছে কে লিখছে আল্লাহ জানে অথচ এটা কিবলামুখী হইতে হবে মুখে বলতে হবে না কাপড় পাক করতে হবে নিয়তের মধ্যে বলার দরকার নেই ছয় দিতে হবে কিন্তু নিয়েতে বলার দরকার নেই নিয়েতে বলবেন ঈদুল আজহার দুই রেখাত ওয়াজিব নামাজ এটুকু বলা জরুরি আর ইমামের এই ইমামের একটা করে পড়তেছে কোন ইমাম আপনার জানার দরকার নেই এখানে যে ইমাম আছে ওই ইমামের একটা করে পড়তেছে বাস এটুকু কইলেন আপনার নিয়ত আদায় হয়ে গেছে মুখে বলাও জরুরি না অন্তরে খেয়াল করলো নিয়ত হয়ে গেল এই নিয়ত করার পরে পয়লা তাকবির দেওয়া হবে আল্লাহ আকবর এটা হাত বানবেন সবাই কি করবেন পয়লা তাকবির পরে হাত বাঁধবেন হাত বাঁধার পরে ছানা পড়বেন এই ছানা পড়বেন ছানা পড়ার পরে আরো তিনটা তাকবির দেওয়া হবে যার প্রথম দুইবার আপনি হাত ছেড়ে দিবেন বেশি যে তিনটা তাকবির দেওয়া হবে ছানার পরে এই তিনটার প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয়টায় হাত বেঁধে ফেলবে বাঁধবার পরে জোরে আওয়াজ করে সোরা কেরাত হবে আওয়াজ করে সোরা কেরাত হবে প্রথম রাখাত হয়ে যাবে নতুন আর কোনো কাজ নেই এখানে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে ঈদের নামাজে রুকুর তাকবির কিন্তু অজব হয়ে যায় অন্য সকল নামাজে ঈদের রুকুর তাকবির সুন্নত শুধু পয়লাটা জরুরি আমরা অন্য যে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সেখানে শুরু তকবিরটা ফরজ বাকিগুলো সুন্নত কিন্তু ঈদের নামাজের দ্বিতীয় তাকবে দ্বিতীয় রাখাতে রুকুর তাকবিরটা কি অজিব এদের কারো বাদ না পড়ে অন্য যে কোনো সময় সুন্নত ঈদের নামাজে অজিব তো ওটা তো হবে পরে রুকুরটা হবে পরে ওর আগে কটা দিতে হবে তিনটা ওই তিনবার হাত ছেড়ে দিবেন ওই তিনু তাকবিরে হাত ছেড়ে দিবেন এখানে হাত বান্ধা নেই চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যাবো আমরা ওখানে চারটা তাকবির দিব এই চার তাকবির করে হাত বান্ধা নেই রুকুতে চলে গেলেন তারপরে স্বাভাবিক অন্য নামাজের মতো রুকুর থেকে উঠে চেষ্টা করে আত্মায়িত পড়ে দূরত পড়ে দোয়া মাসর পড়ে সালাম ফেরাই দেবে সালাম দেওয়ার পরে সকলে আওয়াজ করে তাকবির তাসদিক একবার পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম বাকি আর যা যা হবে এগুলো বলে দেওয়া হয়েছে এখন আমরা কাতার সোজা করে দাঁড়াই যাই